তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মরি মোরা তোমার নামে বাঁচি তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মরি মোরা তোমার নামে বাঁচি তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মরি মোরা তোমার নামে বাঁচি তুমি মোদের পালনকারী তুমি মোদের রব তুমি মোদের পালনকারী তুমি মোদের রব তুমি মোদের চাওয়া পাওয়া তুমি মোদের সব ওহো তুমি মোদের সব ওহো তুমি মোদের সব ওহো তুমি মোদের সব ওহো তুমি মোদের সব সাত সকালের মুয়াজিনে উঠে যখন ডাকি ঘুমের মায়া চিহ্ন করে তোমার নামে জাগি সাত সকালের মুয়াজিনে উঠে যখন ডাকি ঘুমের মায়া চিহ্ন করে তোমার নামে জাগি ভোর প্রভাতে তোমার নামে পাখির কলরব ভোর প্রভাতে তোমার নামে পাখির কলরব তুমি মোদের চাওয়া পাওয়া তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মরি মোরা তোমার নামে বাঁচি তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মরি মোরা তোমার নামে বাঁচি তুমি মোদের পালন করি তুমি মোদের রব তুমি মোদের পালন করি তুমি মোদের রব তুমি মোদের চাওয়া পাওয়া তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব পাহাড় চিরে দর দাঁড়ানা সাগর নদী নিরাবধি তোমার নামে পাহাড় চিরে জল নামে মরু জলাশয় সাগর নদী নিরাবধি তোমার নামে বয় সুনীল শ্যামল বনে তোমার বয়াব সুনীল শ্যামল বনে তোমার বয়াব তুমি মোদের চাওয়া পাওয়া তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মোরে মোরা তোমার নামে বাঁচি তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মরে মোরা তোমার নামে বাঁচি তোমার নামে হাসি মোরা তোমার নামে কাঁদি তোমার নামে মরি মোরা তোমার নামে বাঁচি তুমি মোদের পালনকারী তুমি মোদের রব তুমি মোদের পালনকারী তুমি মোদের রব তুমি মোদের চাওয়া পাওয়া তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব ও হো তুমি মোদের সব